হজ বিষয়ের বাকি অংশ আমরা পূর্ণ করার চেষ্টা করি আল্লাহ নবী আলিসালাম থেকে আবদুল্লা বিন জুবাই রাজি আল্লাহ তাল আনহু বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার মসজিদ নবীতে এক অক্ত সালাত আদা করলে এক হাজার গুণ বেশি নাকি হবে অন্যান্য মসজিদে সালাত আদায় করার চাইতে তবে ইল্লাল মসজিদ হারাম মসজিদ হারাম ব্যতিরিকে মসজিদ হারাম মক্কা কাবা ঘরের চতুর্পাশ দিয়ে যে মসজিদ হারাম এই মসজিদ হারাম এখানে সালাত আদায় করলে এক লক্ষ গুণ বেশি নাকি তাহলে মসজিদুল হারামে যদি সালাত আদায় করা যায় তাহলে এক লক্ষ গুণ বেশি নাকি পাওয়া যাবে আর মসজিদ নবীতে পাওয়া যাবে এক হাজার গুণ বেশি আর মসজিদুল আকসাতে পাঁচশো গুণ বেশি বাকি মসজিদ নবীতে পঞ্চাশ হাজার বা দশ হাজারের হাদিস আল্লাহর নবী থেকে সাব্যস্ত নয় এগুলি অগ্রহণযোগ্য হাদিস সই হাদিস যেটা হলো এক লক্ষ গুণ বেশি মুসুল হারামে মক্কায় আর মদিনার মুসলিম নবীতে এক হাজার গুণ বেশি আর বাইতুল মাকদেস বা মাসুল আকসাতে পাঁচশো গুণ বেশি তাহলে আল্লাহর নবী আলিসাল্লামের এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে মক্কাতে নেকি এক লক্ষ গুণ বেশি আমাদের মনে রাখতে হবে কেউ যদি মসজিদে নবী মদিনায় জিয়ারত করার জন্য যান তাহলে জিয়ারত হবে মসজিদে নবীর জিয়ারত উদ্দেশ্য উদ্দেশ্য রাসুল সাল্লামের কবর নয় কারণ আল্লাহ নবী আলিসাল্লাম বলে দিয়েছেন তিনটি মসজিদ ছাড়া কোথাও তোমরা সফর করতে পারবে না করবে না আর সেটি মসজিদের মধ্যে একটি হলো মসজিদ নবী কারণ সেখানে এক হাজার গুণ বেশি নাকি তাই মদিনায় যখন একজন যাবেন তখন তার দায়িত্ব হবে আল্লাহ রসুলের মসজিদ জিয়ারত উজু করে দুই রাকাত সালাত রাউজা শরীফে রাউজা বলতে মসজিদের একটা অংশ দেখবেন সাদা কার্পেট বিছানো রাসুল সাল্লাহ সাল্লামের মেম্বার এবং মা আয়সা যেখানে ঘর যেখানে রাসুলের কবর এই দুইটির মাঝে মা বাইনা বাইতি ও মেম্বারি রাউদা তুমের রে আদিল জাননা আল্লাহ নই বলেছেন আলাইসালাম যে আমার ঘর যেখানে তিনি এখন সাইিত দফন করা হয়েছে আর মেম্বার এই দুইটির মাঝে হলো রাউদাতুমির আদিল জান্না জান্নাতের একটি উদ্যান একটি পার্ক নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা এখানে সম্ভব হলে বা মসজিদ নবীর যে কোনো জায়গাতে সম্ভব হলে দুই রাকা তাহিয়াতুল মসজিদ আদা করবেন অথবা গিয়ে যদি কোনো ফরজ সালাদ পেয়ে যান সরাসরি সেটাই আদায় করবেন এটাই হল মসজিদ নবীর জিয়ারত এরপরে এবার চলে যাবেন রাসুল্লাহ সাল্লামের কবর জিয়ারতের জন্যে কবর জিয়ারত সামনে গিয়ে আসসালাত আসসালাম আল্লাহ রাসুলিল্লাহ এটুক বললেই যথেষ্ট এরপরে একটু ডান দিকে গিয়ে আবাকের প্রতি দূর সালাম পাঠ করবেন আসসালাত আসসালাম আলা আবি বাকরিন রাজি আল্লাহ আন এরপরে উমার এর কবরে একটু সামনে গিয়ে ডান দিকে তার প্রতি দরুদ সালাম পাঠ করবেন এরপরে কেবলামুখী হয়ে যদি চান অতিরিক্ত দোয়া করতে পারেন তবে কবরকে সামনে করে কোনো দোয়া করা যাবে না দেখা যায় অনেকেই সেইখানে কবর সামনে করে বই হাতে নিয়ে দীর্ঘ দোয়া এবং ভিড়ের মধ্যে এক সমস্যা সৃষ্টি করেন এরপরে তিনি চলে যাবেন জেরত করতে চাইলে মদিনার যে বাকিউল গারকাদ কবরস্থান গারকাদ এক প্রকার গাছ কাটালো গাছ গারকাদ যেরকম আমরা বলি জামতলি আমতলি তো বাকি মানে তলি আর গারকাদ গারকাদ একটি গাছের নাম গারকাদ তলি এইখানে কবরস্থানকে বলা হয় বাকিউল গারকাদ আমাদের মাঝে এমন কথা প্রচলিত আছে জান্নাতুল বাকি এইখানে মানুষ মারা গেলে কবরে আজাব হয় না অমুক তমুক আলী রাজাল্লাহ তালকে তীর মারতে বললেন এ সমস্ত মিথ্যা কথাবার্তা এগুলির কোনো প্রমাণ নাই এগুলি গাঁজাখড়ি কথা মিথ্যা কথা বাকিউল গারকার এর নাম এই কবরস্থানে বহু সাহাবাইক রাম আহলে বাইতের মানুষের কবর রয়েছে সেখানে গিয়ে কবর জিয়ারতের যে নিয়ম আসসালাম আল আহলি দিয়ার মিনাল মিনাল মুসলিমিন ওয়াইন্না ইনশাআল্লাহ বিকুম লালা হাইকুন নসাউল্লাহ আলানা আফিয়া এই যে মুসলিম শরীফের সহি দোয়া পড়ে তিনি সালাম দিয়ে কবর সামনে করে আখেরাতের কথা স্মরণ করবেন এটাই হলো কবর জিয়াতের নিয়ম অতিরিক্ত দোয়া করতে চাইলে কবরকে ডানে বামে বা পিছনে রেখে দোয়া করতে পারে কেবলামুখী হয়ে এক্ষেত্রে মনে রাখতে হবে হাত বেঁধে নামাজের মতো করে অমুক্কল তমুক্কল আবার মোয়াল্লিম ভাড়া করে সেইখানে সুন্নতি জিয়ারত বাদ দিয়ে বেদাতি জিয়ারত বা শিরকি জিয়ারত যেখানে কবরবাসীর কাছে বিভিন্ন জিনিস চাওয়া হয় এগুলি থেকে আমাদেরকে বিরত থাকার চেষ্টা করতে হবে আমি হজ করতে গিয়েছি আমি জারত করতে গিয়েছি নেকি উপার্জন করার জন্য কোনো ক্রমে শিরিক বা বেদাত করে নিজের জীবনের অর্জিত আমল বড় শিরিক করলে সমস্ত আমল পণ্ড হয়ে যায় লাইনাশরাক্তালাইহবাতান্না আমালক হে রাসুল আপনি যদি শিরিক করেন আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে পণ্ড হয়ে যাবে রাসুলকে এইভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন কিতাব করে লক্ষ্য করে বলেছেন তাহলে আমাদের জন্য খেয়াল রাখতে হবে কোনো ক্রমে যেন সিরকের বা বেদাতি কোনো কাজ করে আমাদের হজকে মাবরুর থেকে নষ্ট না করে দিই বরং বড় সিরিক করে জীবনের সমস্ত আমল যেন নষ্ট না করে দিই এরপরে মদিনার কোবা মসজিদ জিয়ারত আপনি যেখানে থাকবেন উজু করে কোবা মসজিদ যাবেন দুই রাখা সালাত আদা করলে নফল সালাত আপনার জন্য একটি ওমরার নাকি লিখা হবে এছাড়া ওহুদের শহীদদের কবর জিয়ারত করা আল্লাহ নবী জিয়ারত করতেন আপনি শহীদদের কবর তাদের সঈদুল সোহাদা আমির হামজা সহ সত্তর জন সাহাবির সেইখানে সাহিত্য আছেন সেখানে তাদেরকে দাফন করা হয়েছে তাদের ওইখানে গিয়ে আপনি কবর জিয়ারত করতে পারেন কবর জিয়ারতের নিয়মে তাহলে মদিনায় এই পাঁচটি স্থানের জিয়ারত মসজিদ নবী রাসুল সাল্লাম ও তার দুই সাথীর কবর মাকিউল গারকাত মদিনার কবরস্থান সোহাদে ওহুদ ওহুদের শহীদদের কবর আর কোবা মসজিদ এইগুলি জিয়ারাত হাদিস কোরআন দ্বারা সুসাব্যস্ত মনে রাখতে হবে হজের সঙ্গে মদিনার কোনো সম্পর্ক নেই তবে আপনি গেছেন জীবনে একবার রাসুলের শহর দেখে আসবেন মসজিদ দেখে আসবেন সেখান থেকে আপনি নিজে দাওয়াত ও তবলিগের সেই উৎসাহ নেবেন আল্লাহর নবীর সেই রেখে যাওয়া আমানতের দায়িত্ব ঘাড়ে নেবেন আপনি একজন সৎ মানুষ হয়ে ভালো মানুষ হয়ে ফিরবেন রাসুল্লাহ সাল্লামের সেই স্মরণীয় সেই দেশকে আপনি দেখবেন সেটা তো অবশ্য আপনার জন্য করণীয় আল্লাহ নবী আলিসালামের এই মদিনায় গিয়ে রাসুলের সুন্নতির পরিপন্থী কাজ করে আমরা উল্টো পাল্টো করে হজ নষ্ট করব না ইনশা আল্লাহ তাহলে মদিনার জিয়ারতের বিষয়টা আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল ওইখানে গিয়ে চল্লিশক্ত সালাত আদা করতে হবে এবং তার জন্য এ হবে ও হবে যে হাজগুলি বর্ণিত হয়েছে হাজগুলি যে মদিনার সঙ্গে হজের যে সম্পর্ক লাগা হয়েছে যে হজ করলো আমার জিয়ারত করলো না তার এই হবে সে শক্ত দিলের মানুষ যে আমার মৃত্যু অবস্থায় আমার জিয়ারত করলো সে জীবিত অবস্থায় করলো এই ধরনের কথাবার্তা বেশিরভাগ এই হাদিসগুলি হয় জাল হাদিস অথবা অত্যন্ত মুনকার সাজ জয়ীফ হাদিস মহাদিসের নিকটে এই হাদিসগুলি প্রমাণিত না কাজে এই ধরনের জয়ীফ জাল হাদিস নিয়ে বাড়াবাড়ি করা বা জনগণকে বিভ্রান্ত করা এই ধরনের বই লিখে মানুষকে সঠিকটা বাদ দিয়ে বেঠিকটার দিকে আহ্বান করা এটা কিন্তু আমাদের মোটেই ঠিক হবে না এজন্য আমরা শরিকটা করার চেষ্টা পাবো অন্যকে শরিকটা করার জন্য আমরা উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহ বিশেষ করে মোয়াল্লিম ভাইদেরকে আমি অনুরোধ জানাবো যারা বই লিখেন তাদেরকে সঠিকটা লিখার জন্য অনুরোধ করব। আল্লাহ আমাদেরকে সঠিক সুন্নত অনুযায়ী আমল করার জীবন গড়ার তফিক দান করুন হজ পর্বের এবার ষষ্ঠ অধ্যায় আমরা যাচ্ছি বাবুল ফাওয়াত ওল এহসার এই অধ্যায়টি হচ্ছে কাউরি যদি হজ ফৌত হয়ে যায় হজ করতে গেলেও কিন্তু আদা করতে পারলেন না অল এহসার অথবা বাধা প্রণান হয়ে গেল এই বাধাটা অসুখের কারণে হতে পারে অথবা কোনো দুশ্মনের কারণে হতে পারে তাহলে এই পর্যায়ে এমন অবস্থা যদি হয়ে যায় তাহলে কি করতে হবে যদি হজ ফরজ হয় আর আদা করতে গিয়ে যদি সেটা না করতে পারেন তাহলে পরবর্তীতে সেটা কাজা করতে হবে আর নফল হলে করতে হবে না এক্ষেত্রে যদি কেউ শর্ত করে নেয় যেটা পরে আমাদের আসবে তাহলে তাকে হাদি জবা করতে হবে না আর যদি তিনি শর্ত না করে থাকেন তাহলে তিনি হাদি জবা করে পশু জবা করে হালাল হয়ে যাবেন যেখানেই তিনি বাধাপ্রাপ্ত হবেন একটা ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসুল্লাহ যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেবে অসৎ নিষেধ করবে বিন খান মাদানী আব্দুর ডক্টর আবু বাকর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনা যেভাবেই দায়িত্বটা স্বয়ং নেবিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি অটল থাকবে জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে কেমন ছিল রাসুলাল্লাহ সাল্লাহ কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময়ের তার ক্রমবিকাশ কাল রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be yeah, wrong. Yeah. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি কাল রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় শির্ক চারদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল সাল্লাহ আলহ্লামের সুন্না পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমার আবেদন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতির পরে আবারও আমরা ফিরে এসেছি হজের বাকি অংশ পূরণ করার জন্য হজ পর্বের এবার ষষ্ঠ অধ্যায় আমরা যাচ্ছি বাবুল ফাওয়াত ওল এহসার এই অধ্যায়টি হচ্ছে কাউরি যদি হজ ফৌত হয়ে যায় হজ করতে গেলেও কিন্তু আদা করতে পারলেন না অল হেসার অথবা বাধা প্রণান হয়ে গেল এই বাধাটা অসুখের কারণে হতে পারে অথবা কোনো দুশ্মনের কারণে হতে পারে তাহলে এই পর্যায়ে এমন অবস্থা যদি হয়ে যায় তাহলে কি করতে হবে যদি হজ ফরজ হয় আর আদা করতে গিয়ে যদি সেটা না করতে পারেন তাহলে পরবর্তীতে সেটা কাজা করতে হবে আর নফল হলে করতে হবে না এক্ষেত্রে যদি কেউ শর্ত করে নেয় যেটা পরে আমাদের আসবে তাহলে তাকে হাদি জবা করতে হবে না আর যদি তিনি শর্ত না করে থাকেন তাহলে তিনি হাদি জবা করে পশু জবা করে হালাল হয়ে যাবেন যেখানেই তিনি বাধাপ্রাপ্ত হবেন চলুন তাহলে আমরা আব্দুল ইবিন আব্বাসের হাদিস দিয়ে শুরু করি আন ইবিন আব্বাস নদী আল্লাহ তালা আনহুমা কাল কাদ ওহসেরা রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ফাহালাকা রাসা ওয়া জামা আনিসা ওয়া নাহারা হাদিয়া হাত্তা এতামারা আমান কাবিলা রাহুল বুখারি আবদুল ইবিন আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলিসালাম বাধাপ্রাপ্ত হলেন ষষ্ঠ হিজড়িতে আল্লাহর নবী আলিসালাম সাহাবা ইকরামদেরকে নিয়ে তিনি উমরা করার উদ্দেশ্যে মক্কা রওনা হলেন মক্কার সেই দুশ্মনরা মুসলিমরা আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে তাঁর সাহাবাই রামকে বাধা প্রদান করলো যে না আমরা উমরা করতে দেব না আল্লাহ নবী বললেন আমরা যুদ্ধ বিগ্রহের জন্য আসি নাই আমরা আল্লাহর ঘরের তপ সাই এবং সাফা মারোয়া সাই উমরা করতে এসেছি তারা বলল এবছর হবে না এইখানে একটি তাদের সঙ্গে সন্ধি হলো যেটা হোদাই বিয়ার সন্ধি নামক নামে পরিচিত সিরাত গ্রন্থ সমূহে আল্লাহ নবী আলিসাল্লাম এবার কি করবেন সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালা আনহুম তাদেরকে আল্লাহর নবী হেরামের কাপড় ছেড়ে দিয়ে হালাল হওয়ার জন্য বললেন কেউ তাতে রাজি না বিশেষ করে ওমার ফারুক রাজি আল্লাহ তালা আনহু এবং সন্ধির ব্যাপারেও বেশ কিছু কথা হয়েছিল আল্লাহ নবী আলিসাল্লাম খুবই মনক্ষুণ্ণ হয়ে তাঁবুর মধ্যে যখন ঢুকলেন ওম্মে সালামা রাজি আল্লাহ তালা আনহা বললেন হে আল্লাহ রাসুল আপনি গিয়ে আপনি হাদি জবা করে ওমরার কাপড় খুলে ফেলেন দেখবেন আপনার দেখে সবাই করবে কোনো কথা বলবেন না এই মুহূর্তে আল্লাহ নবী আলিসালামকে তার স্ত্রী উম্মে সাল্লামা যে এত সুন্দর একটি চমৎকার পরামর্শ দিলেন এইভাবেই কিন্তু নারীরা বিশেষ অবস্থাতে স্বামীদেরকে এক সুন্দর পরামর্শ দিতে পারেন এজন্যে পরামর্শ করে কাজ করা অত্যন্ত ভালো কোনো সুন্দর কথা মনে আসলে স্বামীকে সেইভাবে পরামর্শ দিয়ে তার বিপদ সমস্যা দূর করার জন্য চেষ্টা করাও বাবনদের দায়িত্ব আল্লাহর নবী আলিসালাম তিনি কি করলেন বাইর হয়ে তাবু থেকে তিনি হাদি জবাই করে এরপরে মাথা মুন্ডন করে কাপড় খুলে ফেললেন সাহাবা ইকরাম বেউপায় হয়ে এবার সবাই তাই করলেন ওই কথা এখানে বলতেছে ইবনা আব্বাস আল্লাহ নবী মাথার নাড়িয়া করলেন তিনি হালাল হলেন তিনি তার হাদি জবা করলেন এমনকি তার স্ত্রীদের সঙ্গে তিনি সহবাস করলেন হাত্তা আতামারা আমান কাবেলা আল্লাহ নবী আসালাম পরবর্তীতে উমরাতুল কাজা বা তার এই উমরাটিকে কাজা করেছিলেন সে কথাও তিনি বললেন যে পরবর্তী বছরে আল্লাহ নবী ওমরা করলেন এই হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন তাহলে এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে বাধাপ্রাপ্ত হলে উমরাকারী বা হজকারী তিনি যেখানে বাধাপ্রাপ্ত হবেন সেখানে তার সাথে পশু থাকলে জবা করবেন আর যদি না থাকে তাহলে রোজা রাখার তিনটি তার সফরে আর ফিরে গিয়ে সাতটি রোজা রাখলে হয়ে যাবে আর টাকা থাকলে টাকা দিয়ে কিনেও বা জবা করার ব্যবস্থা করবেন আর যদি শর্ত করে নেন তাহলে সেক্ষেত্রে তাকে শুধু মাথা নাড়িয়া করে এহরামের কাপড় খুলতে পারবে সেক্ষেত্রে তাকে আর হারি জবা করতে হবে না যে কথাটি আয়সা হাদিসের দ্বারা আমরা জানতে পারি ওয়ান আয়সা রাজি আল্লাহ তালা আনহা কালাত دخل النبي صلى الله عليه وسلم على ضبابة بنت الزبير ابن عبد المطلب رضي الله تعالى عنها আয়সা থেকে বর্ণিত রাজি আল্লাহ তালা আনহা আল্লাহ নবী আলিসাল্লাম জোবাবা বিনতি জুবাইর আব্দুল মুতালিব আব্দুল মুতালিব ইবনে জুবাইরের মেয়ের কাছে তিনি গেলেন ফকালাত ইয়া রসুল আল্লাহ জোবাবা বললেন হে আল্লাহ রসুল ইন্নি উরিদুল হজ আমি হজ করতে চাই ওয়ান আশা কিয়া আর আমি অসুস্থ আমার একটা সমস্যা রয়েছে ফকার নবী সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ নবী জোবাবাকে বললেন হজ্জি অস্তারিতি তুমি হজ করো আর একটা শর্ত লাগিয়ে নাও এই শর্ত লাগিয়ে নিলে কি হবে তুমি যদি সমস্যা হয় যেখানে সেখানে তুমি হালাল হয়ে যাবে তোমাকে আর দাম বা তোমারে হাদি জবা করতে হবে না শর্তটা হলো আল্লাহ যেখানে তুমি আমাকে বাধা দিয়ে দিবে যেখানে আমি বাধাপ্রাপ্ত হয়ে যাব সেখানে আমার হালালের জায়গা হয়ে যাবে তাহলে কেউ যদি অসুস্থ থাকে কোনো ভয় থাকে দুশ্মনের কোনো সমস্যা বা যে কোনো ধরনের সমস্যা থাকলে এই শর্ত করতে পারবেন এহরামের যখন নিয়ত করবেন এখানে এই শর্তটাকে তিনি অ্যাড করে দিবেন যোগ করে দিবেন তাহলে কোনো কারণে অসুখ হোক দুশ্মন হোক যে কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়ে গেলে সেখানে সে হালাল হয়ে যাবে এজন্য তাকে আর দম বা ওই হাদিস জবা করার প্রয়োজন হবে না বা এর পরিবর্তে তাকে রোজা রাখতেও হবে না এই একটা সুন্দর ব্যবস্থাপনা হয়ে গেল সহজ হয়ে গেল আল্লাহ নবী আলিসালাম জোবাবাকে এটা শিখালেন তাই কোনো সমস্যা আশঙ্কা না থাকলে শর্ত না করাই উচিত এই হালসের দ্বারা আমরা এটাই বুঝতে পারি হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন ওয়ানিক্রামাতা عن الحجاج بن عمرو بن الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كسر أو عرض فقد حل وعليه الحج من قابل قال إكرمة فصلت ابن عباس وأبو هريرة رضي الله تعالى فقال صدق رواه الخمسة وحسنه الترمذي ইকরামা বর্ণনা করেন হাজ্জাজ ইবনা আমরিল আনসারি থেকে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন মান কুসেরা কোনো ব্যক্তির যদি পাটা হাত কিছু ভেঙে যায় অথবা সে যদি ল্যাংড়া হয়ে যায় ফাকাদ হাল্লা তাহলে সে হালাল হয়ে যাবে হালাল হয়ে যাবে সে ওয়ালাহিল হাজ জমিন কাবেল আর সামনে বছর তাকে হজ করতে হবে ফরজ হজ যদি হয় ওমরা যদি হয় তাহলে পরের বছর আদা করতে হবে আর যদি নফল হয় তাহলে তার কিছুই তাকে করতে হবে না তাহলে কাউরে যদি হজ করতে গিয়ে ভেঙে ফেটে বা কোনো ক্ষতবিক্ষত হয়ে অসুস্থ হয়ে যায় আর এক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে হজ পূর্ণ করতে না পারেন তাহলে পরবর্তীতে ফরজ হলে সেটা কাজা করতে হবে আর নফল হলে কোনো কিছু প্রয়োজন হবে না আর যে হ্রাম খুলে দেওয়ার কারণে তাকে কি করতে হবে হাদি জবা করতে হবে আর এই হাদিটি শর্ত করে থাকলে এটাও জবা করা লাগবে না এ পর্যন্ত আমরা হজের বেশ মাসলা মাসের আমরা শিখতে পেরেছি এই হাজের মাসাইলগুলি যে আমরা জানলাম হাদিসের আলোকে এটা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন এর মাধ্যমেই প্রথম খণ্ড শেষ হয়ে গেল এই কিতাবের আমরা ইনশাল্লাহের পরবর্তীতে কিতাবুল বইও অর্থাৎ ব্যবসা বাণিজ্য অধ্যা পর্ব নিয়ে আমরা দ্বিতীয় খণ্ডে আমরা আলোচনা শুরু করব। এই হজ যে একটা বিরাট এবাদাত অর্থনৈতিক এবং শারীরিক এবাদত এই যে দুইটার সমন্বয়ে এবাদতটি হল এর গুরুত্ব মহত্ব আমরা বুঝতে পেরেছি এজন্যে আমরা এটাকে সুন্দরভাবে বুঝার চেষ্টা করব আমরা এখানে সংক্ষিপ্তভাবে আপনার জন্য কিছু হাদিসের আলোকে আলোচনা করেছি এছাড়া অন্যান্য হাদিসের কিতাবের বিস্তারিত আলোচনা রয়েছে অন্যান্য হজ সংক্রান্ত যে কিতাবগুলি রয়েছে বিশেষভাবে সহি শুদ্ধ কিতাব সেগুলিকে আমরা পড়ব এবং হজের বিষয়টাকে সুন্দরভাবে জেনে নিয়ে তারপর আমরা হজে যাব যাতে করে আমাদের হজটা সুন্দর হয় হজটা আমাদের নিষ্পাপ শিশুর মতো করে আমাকে ফিরাতে পারে হজটা মাবরুর হজ হলে আমার জান্নাত আল্লাহর কাছে হয়ে যাবে কাজে হজ মাবরুর করতে পারলে যে হজে থাকবে না কোনো পাপ অর্থাৎ এই হজ করতে গিয়ে আপনার টাকা পয়সা উপার্জন হালাল হবে যে পয়সা খরচ করবেন আপনার শরীর আপনার রক্ত মাংস আপনার কাপড় হালাল হতে হবে হজ পিরিয়ডে হজটা আল্লাহর জন্য হতে হবে এবং তরিকাটা একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের হতে হবে হজ পিরিয়ডে কোনো প্রকার অন্যায় অবিচার কোনো প্রকার অশ্লীল বেহায়া কোনো প্রকার গৃহীত কাজ কোনো প্রকার অজীব তরক কোনো প্রকার কারোর সঙ্গে ঝগড়া ফাসাদ কোন প্রকার অন্যায় সঙ্গে জড়িত হবে না আর যত বেশি করে পারবে ফরজের সঙ্গে নফল এবাদত করবে আর যত করে পারবে অন্যের সহযোগিতা করবে অন্যকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে এইভাবে পুরো হজটাকে যদি নেকির হজ মাবরুর বীর থেকে মানে নেকি যার সঙ্গে নেকি আর নেকি দিয়ে ভরা হবে এমন একটা হজ হওয়ার পরে আবার মনে রাখতে হবে এর সবচেয়ে বড় আলামত হলো হজ আল্লাহর কাছে কবুল হলো কিনা হজ সঠিকভাবে হলো কিনা যে হজের পরবর্তী তার জীবনটা এক নতুন জন্মগ্রহণ করবে আবার যেন সে মার পেট থেকে নতুন শিশু জন্মগ্রহণ করলো নিষ্পাপ হয়ে পরবর্তী জীবন তার সুন্দর কোরআন ও হাদিসের আলোকে চালাবে কোরআন হাদিস সে লেখাপড়া করবে সে অনুযায়ী নিজে এবং নিজের পরিবার এবং নিজের অধীনস্থ যারা এবং সমাজ এবং প্রতিটি ক্ষেত্রে তার ব্যবসা বাণিজ্য তার চাকরি বাকরি তার খাওয়া দাওয়া তার কাপড় চোপড় তার উঠা বসা তার নেতৃত্ব কর্তৃত্ব তার প্রতিটি কাজ কোরআন সুন্নার বিন্দু পরিমাণে এদিক ওদিক করার চেষ্টা করবে না হজ হাজি হওয়ার জন্য নয় হজ নিষ্পাপ হওয়ার জন্যে হজ জান্নাতি হওয়ার জন্যে কাজেই মৃত্যুর আগ পর্যন্ত হজের পরের অবস্থা যদি সুন্দর হয় একটা মানুষের জীবনে অমল পরিবর্তন হয় কালো ডায়েরিটাকে একেবারে মুছে ফেলে সাদা একটা সুন্দর ডায়েরি খুলতে পারে তার জীবনে এবার জান্নাতের সেরাত মুস্তাকিমের যদি প্রতীক হয়ে যেতে পারে তাহলে বুঝব তার হজটি সুন্দর হয়েছে পবিত্র হয়েছে নেকির হজ হয়েছে মকবুল হজ হয়েছে আল্লাহর কাছে কবুল হয়েছে এইভাবে যখন আমরা হজ থেকে শিক্ষা নিব তখনই আমরা বুঝব এই হজ আমাদের কাজে লেগেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের যারা হজ করতে যান যারা অতীতে হজ করেছেন যারা ভবিষ্যতে করবেন সবাইকে আল্লাহ যেন মাবরুর হজের তৌফিক দান করেন আল্লাহম্মা আমিন ওসল্লাহ সাল্লাম আলা নবীনা মোহাম্মদ ওয়াল আলহি ওসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই মানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট